السلام عليكم ورحمة الله وبركاته والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد প্রিয় দর্শক শ্রোতা আমরা গত পর্বে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে যদি কোনো পাত্রে কুকুর মুখ দিয়ে দেয় তাহলে সেটাকে সাতবার ধৌত করতে হবে তার প্রথমবার হবে মাটি দিয়ে মেজে নেওয়া কেন সাতবার ধুইতে হবে এ নিয়ে অনেক গবেষণা অনেক কথাই রয়েছে তার মধ্যে সংক্ষেপে আমরা বুঝব কুকুর যখন তার পেটের অতিরিক্ত জিনিস যখন সে তার মলদার দিয়ে বের করে ফেলে মলদার দিয়ে বের করে ফেললে সেখানে এক ধরনের ব্যাকটেরিয়া এক ধরনের ব্যাকটেরিয়া তার সেই রাস্তা দিয়ে বের হয় এবং কুকুর সেখানে যখন মুখ দিয়ে চাটে তখন সেটা কিন্তু তার মুখের মধ্যে চলে আসে আর ওইটা ওই অবস্থায় যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয় তাহলে সেখানে সেটা ওইখানে অতিক্রম করে আর ওইটা এত মারাত্মক মানুষের পেটের সমস্যা করতে পারে সেটা খেয়ে ফেললে এই জন্য বন্ধুগণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দেখুন কোন ইউনিভার্সিটি লেখাপড়া করেন নাই তিনি মেডিকেল সায়েন্সের কোন ডিগ্রি লাভ করেন নাই তারপরও তিনি কিভাবে জানলেন যে কুকুরে ব্যাকটেরিয়া এটা মাটি ছাড়া আর অন্য কিছু দিয়ে আজ গবেষণা করে দেখে গেছে অনেক শক্তিশালী ব্যাকটেরিয়া নিধন অনেক কেমিক্যাল দিয়ে দেখা গেছে কুকুরে এই ধরনের মারাত্মক এটা মাটি দিয়েই মরে অন্য কিছু দিয়ে সেটাকে মারা সম্ভব হয় না এজন্য আমরা বলবো এই হাদিসটি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যে তিনি একজন নবী একজন রসুল তার একটা বাস্তব আমাদের কাছে দলিল কারণ এই ধরনের কথা এই যে তার ব্যাকটেরিয়া এত শক্তিশালী কঠিন যার ফলে তাকে মাটি দিয়ে মেজে সাতবার ধৌত করতে হবে এটা তিনি সন্দেহে উপরওয়ালা মহান রব্বুল আলমিন আমাদের রব্বুল আলমিন যে সমস্ত ডাক্তারের ডাক্তার সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী সেই মহান রব্বুল আলমিন আহকামুল হাকিমিন তিনি তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন আর তিনি রাহমতুল্লাহ আলমিন তার উম্মতকে সুন্দর করে জানিয়ে দিলেন যাতে করে এই সমস্যাতে আমরা না পড়ি বলছিলাম এর আগে যে নাপাক বা অপবিত্র বস্তু তিন প্রকার একটা কঠিন অপবিত্র যেরকম কুকুর দুই নম্বর সেটা হলো মধ্যম যেরকম রক্ত আরেকটা হলো কি যে হালকা অপবিত্র যেটা আমাদের পরে আসবে যেমন দুই বৎসরের নিচে বয়স এমন শিশু বাচ্চার পেশাব সে মার দুধ খায় অথবা বেশিরভাগ মার দুধ খেয়ে জীবনযাপন করে এমন শিশু ছেলে বাচ্চার পেশাব এবং পরবর্তীতে আসবে যে পুরুষ বা নারীর যে কাউবাসনা আসার পরে উত্তেজনা আসার পরে যখন থেমে যায় তখন এক প্রকার সাদা সাদা আপনার পানির মতো জিনিস বের হয় ওটাকে মুজি বলে এই মুজি এবং শিশু সন্তান ছেলে সন্তানের দুই বছরের কম বয়স মার্ক দুধ অথবা বেশিরভাগ দুধ খেয়ে বাঁচে এমন সন্তানের পেশাব যেটা এর পবিত্রতা অর্জনের নিয়ম কি আমরা পরবর্তীতে আসব। আপাতত আমরা জানলাম যে কঠিন যদি নাপাক বস্তু হয় যেমন কুকুরের মুখ দিয়ে দেওয়া বা কুকুরের পেশাব পায়খানা বা অন্য কিছু তাহলে এক্ষেত্রে আমাদেরকে সেই জিনিসটাকে পাটি দিয়ে একবার ভালো করে মেজে নিয়ে এরপরে আমাদেরকে কি করতে হবে স্বাদবাদ ধৌত করতে হবে বন্ধুগণ এখানে একটা জিনিস আমাদের জানা দরকার সেটা হলো কুকুর একটা নাপাক পশু একে কি আমরা আমাদের বাড়িতে বা পরিয়োজনে আমরা একে পালতে পারি রাখতে পারি আল্লাহ নবী আলিসালাম বলেছেন যে ব্যক্তি বাড়িতে কুকুর পালবে রাখবে তার নেকি থেকে দৈনিক দুই কিরাত করে নেকি কেটে দেওয়া হবে কোনো কোনো বর্ণনা এসেছে যে এক কিরাত উহুদ পাহাড়ের সমান বড় পাহাড়ের সমান তাহলে একটা কুকুর যদি আপনি বাড়িতে রাখেন তাহলে নেকি কেটে নেওয়া হবে তাহলে ক্ষেত্রে কি কোরআন হাদিসের আলোকে কুকুর পালক লালন পালন করা বা সেটা বাড়িতে পোষা যায় আছে কি না আল্লাহ নবী আলাইসালাম জি রহমতুল্লাহ আলমিন আমাদের প্রয়োজনের কথা মহানবুল্লাহ ভালো করে জানেন এক্ষেত্রে তিন প্রকার কুকুরকে পালা বা পোষা জায়জ রয়েছে যেটা হাদিস দ্বারা প্রমাণিত প্রথম হলো যে আপনার কোনো খ্যাত রয়েছে এই খ্যাতটা হয়তো ছাগল ভেড়া দুম্বা বা কেউ হয়তো এর উপর আক্রমণ করতে পারে খেয়ে ফেলতে পারে এজন্য আপনি কুকুরকে প্রশিক্ষণ দিয়ে ওখানে রেখে দেবেন যাতে করে এগুলি থেকে পাহারা দিতে পারে আরেকটা হলো কি যে আপনার হয়তো গরু ছাগল ভেড়া দুম্বা আছে এগুলিকে আপনি হয়তো যদি মাঠে ছেড়ে দেন তাহলে কোনো বাঘ বা নেকড়ে এসে খেয়ে ফেলতে পারে বা কোনো চোরে চুরি করে দিতে পারে এক্ষেত্রে আপনি একটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি রেখে দেন তাহলে সেটা থেকে সে বাধা দিবে বা আপনি যদি কুকুর চিল্লিয়ে উঠলে ভেভাও করলে মালিক হয়তো উঠে গিয়ে সাবধান হবে এখানেও জায়জ রয়েছে এভাবে কুকুর শিকারী কুকুর অর্থাৎ কোনো পাখি বা পাখি শিকারের জন্য কোনো পশু শিকারের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ব্যবহার করা কি বা পোষা জায়জ রয়েছে এক্ষেত্রে আমরা বলবো যে আজ আধুনিক যুগে মানুষ কুকুর কি করতেছে বাড়ির মধ্যে পালতেছে এই বাড়িতে সংরক্ষণের জন্য চোর থেকে সংরক্ষণের জন্য নিঃসন্দেহে ক্ষেত্রেও আমাদের জন্য জায়জ হবে এর মধ্যে কোন সন্দেহ নেই এটা এখন প্রয়োজন আমাদের যদি ওই ক্ষেত পাহারা দেওয়ার জন্য ছাগল ভেড়া পাহারা দেওয়ার জন্য শিকার করার জন্য জায়জ হয় তাহলে বাড়ি পাহারা দেওয়ার জন্য আমাদের জায়জ হবে তবে মনে রাখতে হবে যে এটাকে একটা ফ্যাশান মনে করে ইউরোপিয়ান ফ্যাশন বা কুকুর নিয়ে ঘুরবেন ওই কুকুর কুকুরকে চুমা দিবে কুকুরকে জড়িয়ে ধরবে এটা তো নিঃসন্দেহে একটা অপবিত্র পশুর সঙ্গে এ ধরনের আচরণ করা নিজেকে একটা কুকুরের সঙ্গে এত নিম্নে নামিয়ে দেওয়া এটা কিন্তু ইসলামী কালচারে কখনই হতে পারে না একজন মমিন মুসলমান তার জীবনে এই ধরনের কাজ কখনোই করতে পারে না এজন্য আমরা বলবো বন্ধুগণ যদি প্রয়োজনে কুকুর কেউ পালে জায়জ রয়েছে কিন্তু কুকুরকে নিয়ে খেলাধুলা তার সঙ্গে সময় নষ্ট করা কেউ একটা কুকুর ফ্যাশান মনে করা আবার দেখা যায় কেউ কুকুর গাড়ির মধ্যে হ্যাঁ, সফরে যখন যাচ্ছে সাথে নিয়ে যাচ্ছে ঘুরতেছে ব্যায়াম যখন করছে তখন কুকুর নিয়ে ঘুরতেছে হ্যাঁ যদি এমন হয় যে ওই কুকুরটা নিরাপত্তার কাজে প্রয়োজন তাহলে আপনি তাদেরকে সাথে করে বা সাথে আপনি রাখতে পারেন কোন সন্দেহ নেই আসুন প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আমাদের এই কুকুরের লালা বা তার মুখ যার মধ্যে পড়বে সে তার খাদ্যগুলি ফেলে দিয়ে পানি পানীয় বস্তু ফেলে দিয়ে তাকে পবিত্র করা একটা সুন্দর পদ্ধতি আমরা জানতে পারলাম এবং কোন কোন ক্ষেত্রে আমরা একে পালতে পারবো পুষতে পারবো ব্যবহার করতে পারবো সেটাও কিন্তু আমরা এইখান থেকে সুস্পষ্ট আমাদের জন্য হয়ে গেল আল্লাহ রবুল্লা আলমিন এই হাদিসের আলোকে আমাদের আমল করার জন্য তফিক দান করেন ওয়ান আবি কাতাদা রাজি আল্লাহ তালা আন আন্না রাসুল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في الهرة إنها ليست بنجس إنما هي من الطوافين عليكم أخرجه الأربع وصححه الترمذي وابن خزيمة বন্ধুগণ এখানে আবু কাতাদা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিড়াল সম্পর্কে এই যে আমাদের ঘরে বাড়ি বিড়াল থাকে না বিড়াল যে আমরা অনেক সময় পশিল পালি অথবা বাইরের কোন বিড়াল আমাদের ঘরে আসে এ সম্পর্কে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন এই বিড়াল অপবিত্র নয় অর্থাৎ বিড়াল যদি কোনো খাওয়ার বস্তুতে বা পানীয় বস্তুতে মুখ দিয়ে দেয় ওখান থেকে খেয়ে নেয় তাহলে কি হবে না ওই পানীয় বা খাদ্যবস্তু অপবিত্র হয়ে যাবে না এবং কারণ কি সেটাও তিনি বলে দিলেন কেন অপবিত্র না যে এটা তো তোমাদের আশেপাশেই ঘুরে বাড়ির ভিতরেই থাকে রান্না ঘরেও যায় খাওয়ার ঘরেও যায় ডাইনিং টেবিলও আসে এ তো আশেপাশে ঘুরতে থাকে কাজে যদি যে সব সময় আপনার আশেপাশেই থাকে আর একটা যদি নাপাক অপবিত্র হয়ে যায় তাহলে তার থেকে বাঁচা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে তবে এক্ষেত্রে কথাও আমাদের জানা প্রশিক্ষণ প্রাপ্ত বিড়াল কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো খাদ্যবস্তু বা পানীয় বস্তুতে না জানে তাকে অর্ডার না দিলে বা অনুমতি না দিলে মুখ দেয় না এমনটা কিন্তু প্রশিক্ষণ দেওয়া যায় তবে আপনার প্রশিক্ষণ প্রাপ্ত বিড়াল বা অপ্রশিক্ষণ প্রাপ্ত কাউরি বাইরের বিড়াল বা আপনার বিড়াল এসে যদি দুধের মধ্যে পানির মধ্যে বা খাদ্যের মধ্যে মুখ দিয়ে দেয় তাহলে সেটা অপবিত্র হয় না এটাই হলো এর সাদে নাওবি আমাদেরকে শিক্ষা দিলেন এবং কারণও বলে দিলেন যে কারণ হলো কি যেহেতু সে সব সময় আশেপাশে ঘুরে যদি এত এটা থেকে নাপাক হতো তাহলে মহান আলমিন এই বিড়ালের ঝুটা বা তার মুখ দিলে সেটা নাপাক হয় না এক্ষেত্রে আমাদের একটা জিনিস জানা যে সাধারণত বিড়াল যদি ইঁদুর খায় বা হতে পারে অপবিত্র বস্তু খায় তবে দেখবেন যে খাওয়ার পরে বিড়াল কতবার তার মুখটা তার ঠোঁট দুটা তার ডানে বামে কতবার চেটে নাই মানে সেই অপবিত্র বস্তু যেন থাকেই না তারপরেও যদি মুখ দিয়ে ফেলে আমাদের অজান্তে তাহলে সেটা আল্লাহ নবী আলিসাল্লাম বলেন সে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের আশেপাশেই থাকে এটাকে থেকে যদি আমাদের বলা হতো যে অপবিত্র বেঁচে থাকা আমাদের জন্য জরুরি করে দিতেন তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত কারণ আমাদের দিন ইউরিদুল্লাহ ইউসুর আল্লাহ আমাদের জন্য সহজ চাই কঠিন চান না আমাদের দিন ইসলাম আমাদের সহজ দিন এজন্য এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে বিড়াল যদি কোনো কিছুতে মুখ দিয়ে দেয় সেটাকে আমাদের জন্য অপবিত্র হয়ে যাবে না পবিত্র থাকবে বন্ধুগণ ছোট্ট বেরেকের পরে আবার আপনার কাছে আমরা ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবার আমরা আর একটি নতুন হাদিসে আমরা আপনাদের জন্য ফিরে যাব সেটা হলো দশ নম্বর হাদিস যেটি রাসুল্লাহ সাল্লামের খাদিম আনাস বিন বা আলেক রাজিয়াল্লাহ থেকে বর্ণিত ইমাম ইবন হাজার আসকার রহমতুল্লাহ বলেন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء ربي فبال في طائفة المسجد فجزره الناس فنهاهم رسول الله صلى الله عليه وسلم فلما قضى بوله أمر النبي عليه الصلاة والسلام بذنوب من ماء فأحرك عليه متفق عليه চমৎকার একটি হাদিস আল্লাহ নবী আলিসালামের খাদেম আনাস যিনি আল্লাহর নবীর দশটি বছর খিদমত করেছিলেন এই দশ বছর খিদমতে প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে তিনি বলেন যে কোনো কাজের যখন আমাকে নির্দেশ করতেন আর আমি যদি ভুলে বা জেনে না জেনে না করতাম তো কখনো বলতেন না জানাস কেন করো নাই আর অজান্তে ভুলে যদি কোনো কাজ করেও ফেলতাম তো বলতেন না কেন করে ফেলেছ সুফহান আল্লাহ এই ধরনের চরিত্র এজন্য তো আল্লাহ নবী আলিসালাম যখন তার আজাদকৃত গোলাম জায়দ বিন হারেসাকে তার বাবা মা আত্মীয় সঙ্গে যেতে বললেন তখন বললেন যে না আমি তোমাদের সঙ্গে যেতে পারি না আমি বাবাকে ছাড়তে চাই মাকে ছাড়তে চাই আত্মীয় ছাড়তে চাই কিন্তু আমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি ছাড়তে পারি না যার মধ্যে আমি সব পেয়েছি বাবা মা আত্মীয় স্বজন সবার স্নেহ ভালোবাসা একজন মানুষের মধ্যে আমি তাকে উত্তম নমুনা হিসেবে কোদা হিসেবে পেয়েছি তাই আনাস বিন মালিক যিনি আল্লাহর নবী আলিসালামের সঙ্গেই থাকতেন তার বাড়িতেই থাকতেন আসা যাওয়া করতেন তিনি তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহামের একটি উত্তম চরিত্রের কথা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেন যা আরাবিউন একজন ওই গ্রাম্য লোক যাযাবর লোক মদিনা মুনাওয়ারায় উপস্থিত হলো আল্লাহ মসজিদ অবিতে এসে মসজিদের এক পাশে গিয়ে পেশাব করা শুরু করলো আপনারা জানেন যে গ্রাম্য মানুষ অনেক সময় মানে শহরের সভ্যতা সম্পর্কে অচেতন গ্রামের মানুষ অনেক সময় হয়তো রাস্তাঘাটে বা আশেপাশে পেশাব পায়খানা করে কিন্তু শহরের মানুষ এটা করে না সেক্ষেত্রে মসজিদ নবী এটার কিন্তু কোনো কার্পেট বিছানো ছিল না এর কার্পেট ছিল না এটা মাটি ধুলা ওপরে আপনার খেজুর পাতরের ছাউনি এটা তিনি হয়তো ভাবছেন আমরা যেমন গ্রাম্য পরিবেশে যেখানে সেখানে বসে পেশাব করে দিই ঠিক এটাও বুঝি এখানে পেশাব করা যাবে এটা ধুলা মাটি পেশাব নিচে শুষে যাবে এই জন্যে জানা ছিল না যে মসজিদ ঘর আল্লাহর ঘরে পেশাব করা যায় না আহাবুল বিলাল ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে মসজিদ যেখানে আল্লাহর সেজদা করে আল্লাহকে ওই ব্যক্তি গ্রাম্য ব্যক্তি অজ্ঞ ব্যক্তি অজানা ব্যক্তি এসে ওইখানে পেশাব করে দিল পেশাব করা দেখে সাহাবাই কালাম রাজি আল্লাহ আনহু তারা আল্লাহ নবীর সঙ্গেই ওই মসজিদ নবীতে ছিলেন সবাই মিলে তাকে ধমক দিতে শুরু করলো তাকে ডাঁটতে শুরু করলো এই কি করলে এই ধরনের একটা তাকে বাধা সৃষ্টি করা চেষ্টা করলেন সাহাবা ইকরাম আল্লাহ নবী যখন দেখলেন যে ধরনের ঘটনা সাহাবা ইকরাম তার সঙ্গে এমন ব্যবহার করতেছে আল্লাহ নবী ফানাহাহম রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই জন বড় বড় গ্রাম্য লোকটিকে পেশাব করে নিষেধ করলেন না বরং সাহাবাহিক বললেন সব তোমরা ক্ষান্ত হও ওই লোকটিকে তোমরা কিছু বলো না এরপরে ফালাম্মা কদা বাউলা লোকটি যখন তার পেশাব করা শেষ করলো আবার আর নবী সাল্লাম বেদানবী মিম্মা একটা বালতিতে ভর্তি পানি নিয়ে এসে বইয়ে দেওয়া হলো ওখানে ঢেলে দেওয়া হলো এই হাদিসটি ইমাম বুখারি এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন এই হাদিস থেকে অনেক আমাদের জন্য দিক নির্দেশনা রয়েছে তাহলে একটা গ্রাম্য মানুষ মুসিদ অবৈতে এসে পেশাব করতেছিল সাহাবা ইকরাম তাকে বাধা প্রদান করলেন এরপরে আল্লাহ নবী নিষেধ করে তাকে পেশাব তার করা হলে তাকে ওই সাহবাইকরামদেরকে ওখানে এক বালতি পানি ঢেলে দিতে বললেন একটা জিনিস আমরা জানতে পারলাম যে দয়া করলে একজন সাধারণ মানুষ অজ্ঞ মানুষ তাকে ডেটে ডুটে জোর করে কঠিন করে ধমক দিয়ে ছোট করে শিক্ষা দেওয়ার নিয়ম প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহামের নয় বরং শিক্ষা দেওয়ার নিয়ম অজ্ঞ যা মানুষকে অজানা মানুষকে ভালোবেসে পাশে ডেকে তাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া বরং কেউ যদি তাকে ডাটে বা অন্য কেউ যদি সাইড থেকে তাকে অজ্ঞ বলে মূর্খ বলে তাকে অবহেলা করে তাদেরকে বাধা প্রদান করা এটাও আমরা এখান থেকে শিক্ষা পেলাম আরো আমরা শিক্ষা পাই যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সাহাবা ইকরামদেরকে বললেন পানি নিয়ে ঢেলে দাও বলতে তো পারতেন ওই গ্রাম্য মানুষটাকে তুমি পানি এসে ঢেলে দাও ওটাও কিন্তু বললেন না এসান করলেন এভাবে আরো শিখতে পারি জাল্লা নবী আলহিসাম কি করলেন ওই লোকটিকে পেশাব পূর্ণ করার সুযোগ দিলেন কারণ এখানে দুইটা কারণ হতে পারে একটা কারণ যদি তাকে সাহবাইকরাম যা করতেছিলেন তাই করা হতো তাহলে তো সে দৌড় দিত আর একটু নির্দিষ্ট জায়গা বাদ দিয়ে বরং মসজিদের একাধিক জায়গার মধ্যে পেশাব ছড়িয়ে যেত একটা কারণ আরেকটা কারণ যদি ওইখানে বাধা দেওয়া হতো হতে পারে পেশাব করতে গিয়ে যদি বাধা সৃষ্টি হয় তাহলে পেশাব বন্ধ হয়ে যাওয়ার কারণে শারীরিক তার কোন অসুখ বিসুখ হয়ে যাওয়ারও কিন্তু কারণ আশঙ্কা ছিল তাই আল্লাহ নবী আলিসালাম তাকে পেশাব পূর্ণ করতে দিয়ে কি করলেন একদিক থেকে মসজিদের আরো একাধিক স্থানে পেশাব ছিঁড়ে ছুটিয়ে যাওয়ার থেকে বন্ধ রাখলেন আর একদিকে ওই লোকটির কোন ভবিষ্যৎ অসুখ বিসুখ হওয়া থেকে তাকে নিরাপদে রাখার এক সুন্দর ব্যবস্থা করলেন বন্ধুগণ এই হাদিস থেকে আমরা একাধিক যে শিখতে পারি আরো শিখতে পারি এই পানির অধ্যায়ে যে যদি কোনো যায় মাটির মধ্যে কেউ পেশাব করে বাচ্চারা বা কোনো বড় মানুষ আর ওইখানে যদি বেশি করে পানি দিয়ে দেওয়া হয় তাহলে ওই পানি ওই মাটি পবিত্র হওয়ার জন্য যথেষ্ট তবে আমাদের মনে রাখতে হবে যদি মাটি না হয় সেটা যদি স্পঞ্জ জাতীয় হয় অনেক সময় ছেলেমেয়েরা আমাদের ওই যে বিছানার মধ্যে যে তোষক থাকে বা গদি থাকে বা স্পঞ্জ থাকে বা কার্পেটের মধ্যে এমন কোনো জায়গায় যদি পেশাব বা পায়খানা এমন কিছু হয়ে যায় হয়ে ফেলে তাহলে আমরা কিভাবে সেটাকে আমরা পবিত্র করব। এক্ষেত্রে আমরা বলবো যে যদি তার কোনো দাগ বা তার যদি কোনো অবশিষ্ট থেকে থাকে পায়খানার বা রক্তের তাহলে সেটাকে আমরা কি করব পরিষ্কার ওটাকে আমরা উঠাই নেব এরপরে বেশি করে পানি ঢেলে দেব সেখানে আমরা কি করব যদি মাটি হয় পানি ঢেলে দিলেই পরিষ্কার হয়ে যাবে স্পঞ্জ হলে আমরা কি করব ওইখান থেকে আমরা অন্য একটা ন্যাকড়া দিয়ে বা যে ভাবে ওইখান থেকে আমরা ওটাকে ভালো করে নিচড়ে নিচড়ে নিয়ে আমরা ওখান থেকে তার অবশিষ্টকে বের করে নেব আর যদি এমন হয় যে সেটাকে আমরা কাঁথা হোক বালিশ হোক বা সেটাকে রোদ্রের মধ্যে দিতে পারি আমরা যথাসাধ্য সেটাকে পরিষ্কার করে নিয়ে আমরা পানি দিয়ে ধুয়ে নিয়ে যদি রোদ্রে দিয়ে দিই আর ওর মধ্যে অবশিষ্ট কিছু থেকেও যায় তা রোদ্রের তাপের কারণে সেটা ওই অবশিষ্টটা সেটা উড়ে চলে যাবে এজন্য আমরা সহজ আমাদের জন্য আমাদেরকে কষ্ট করার কিছুই নেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের এই হাদিস থেকে যে আমরা সুন্দর সুন্দর কিছু শিক্ষা পেলাম বিশেষ করে মসজিদ যে আল্লাহর ঘর সেখানে কোন প্রকার নোংরা বস্তু অপবিত্র বস্তু সেখানে পেশাব পায়খানা বা রক্ত বা মল কিছু সেখানে ফেলা যা বা ত্যাগ করা যাবে না এটা আমাদের মনে রাখতে হবে মসজিদ ঘরকে পবিত্র রাখতে হবে বরং মসজিদ ঘরে কোনো যদি খড়কুটা পড়ে থাকে সেটাকেও যদি আমরা বাইরে বের করে দিই কেমতের মাঠে রব্বুল আলমিন সেই কঠিন মুহূর্তে চরম মুহূর্তে এক বিভীষিকা অবস্থায় যখন কোনো কাজে দুনিয়ার কিছু আর আসবে না আপনার যা আপনি নিয়ে গেছেন সাথে তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন ফেরস্তাদেরকে দেখো তো আমার বান্দা কি মসজিদ থেকে একটা কুটাও ফেলে নাই ওই মসজিদে একটা কুটা বা একটা কিছু যদি আপনি ফেলে দেন ওটাও আপনার মিজানে আপনার আমল নামায় যোগ করে আপনার নেকিকে বাড়ানোর চেষ্টা করা হবে আসুন মসজিদকে আমরা পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কোনোভাবেই মসজিদকে যেন আমরা নোংরা বা পবিত্র বস্তু দিয়ে নাপাক না করে ফেলি কারণ সেখানে এবং এ দ্বারা আরো প্রমাণিত হলো যে মুসাল্লি যখন নামাজ পড়বেন নামাজি যখন নামাজ পড়বেন তখন তার নামাজের স্থানটাও পবিত্র হওয়া জরুরি কারণ মুসাল্লি যখন নামাজ পড়বেন একদিক থেকে যেমন তার কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া জরুরি পবিত্র হওয়া জরুরি আর একদিক থেকে তার শরীর পবিত্র হওয়া জরুরি আর একদিক থেকে এটাও প্রমাণিত হলো যে যেই স্থানে নামাজ পড়ব বা যে যাই নামাজে বা কার্পেটে দাঁড়িয়ে নামাজ পড়বো সেটাও কিন্তু পবিত্র হতে হবে তবে ক্ষেত্রে যদি এমন হয় যে নিচে পেশাব বা কোনো নাপাক বস্তু রয়েছে অপবিত্র এবং তার উপরে আমরা পবিত্র এমন একটা জিনিস দিয়ে দিয়েছি যেটা ওখান থেকে ভিজে উপরে আসতে পারে না তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের নামাজ হয়ে যাবে তবে এমনটা না করাটাই উচিত কারণ নিচে নাপাক বস্তু অপবিত্রার উপর আপনি একটা পবিত্র দিয়ে ওইটার যদি আর পেশাব যদি শুকিয়ে যায় আর ওই ক্ষেত্রে যদি সেটা ওইখান থেকে না ভিজা না হয় তাহলে নামাজ এসে সংক্রম করবে না অতিক্রম করবে না এক্ষেত্রে আপনি কিন্তু সেখানে পড়তে পারেন তবে অবশ্যই পেশাব পায়খানা ছেলেদের কোথাও কিছু হয়ে গেলে আমরা সাথে সাথে দ্রুত আমরা সেটাকে পবিত্র করার চেষ্টা করব বন্ধুগণ আমরা আপনাদেরকে এবার দশ নম্বর হাদিস থেকে আরো সামনে নিয়ে যেতে চাই সেটা হলো যে এগারো নম্বর হাদিসে আল্লাহ নবী আলিসাল্লামের যে হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ তাআলা আন তিনি বলেন ওয়ান ইবনে ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم وحلت لنا ميتتان ودمان فأما الميتتان فالجراد والحوت وأما الدمان فالكبد والتحال أخرجه أحمد وابن ماجه বন্ধুগণ আল্লাহ নবী আলিসাল্লাম থেকে আবদুল্লাহ ওমার যে চমৎকার হাদিস আমাদের জন্য বর্ণনা করেছেন আর সেটি হলো কি তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের জন্য দুইটি মৃত্যু জিনিসকে হালাল করে দিয়েছেন এবং দুইটি রক্ত জিনিসকে হালাল করে দিয়েছেন মৃত্যু হলো কি আল জারাদ পঙ্গপাল যেটাকে টিড্ডি বলে আর একটা হলো কি হৌত মাছ পানির মাছ মরেও যদি যায় আমাদের জন্য খাওয়া হালাল আর দুইটি রক্তের মধ্যে একটা আল কাবেদ অর্থাৎ যেটাকে কলিজা বলি একটা তেহাল যেটা পিল্লি বা যেটা ওই ভুড়ির সঙ্গে লেগে থাকে লাল রঙের ওইটা তাহলে মাছ এবং টিড্ডি বা পঙ্গপাল আর এই দুইটি মরে গেলেও আমাদের জন্য হালাল আর যদি রক্ত দুইটি রয়েছে একটা হলো কলিজা আর একটা হলো কলিজার পাশে বা ওই ভুড়ির সাথে লেগে থাকে লাল রঙের এটাকে তিল্লি বলি বা আমরা বা পিল্লি বলি সেটাকে এই দুইটা রক্ত হলেও আমাদের জন্য খাওয়া হালাল হয়ে গেল আমরা এই হাদিসের আলোচনা পরবর্তী পর্বে আপনাদের কাছে পরিপূর্ণভাবে আলোচনা করব ইনশাল্লাহ আজকের মতো আমরা দার্সে হাদিস এখানেই খান্ত করছি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত